আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নাজদের দিকে একটি সেনাদল পাঠালেন যাদের মধ্যে আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন ছিলেন এ যুদ্ধে গনিমত হিসেবে তারা বহু উট লাভ করেন তাদের প্রত্যেকের ভাগে এগারোটি কিংবা বারোটি করে উট পড়েছিল এবং তাদের পুরস্কার হিসেবে আরও একটি করে উট দেয়া হয়